हरि हरि ओम् नमस्कारः वदतु वदतु अन्यत् भगवतः आशीर्वादः भवतां शुभाशयः आमाम् आमाम् अग्रे वदतु आगच्छति वदतु चिन्तयामि सर्वे आगच्छेयुः पता है ना अपने से करना पड़ेगा हाँ कोई नहीं है इसको ले जाओ बता दीजिए सब कुछ है हाँ बोलो नि, नित्यानंद आर के वासवेन नहीं हाँ, नास्मिन हाँ? पश्यामि अष्टवादनपर्यन्तम् इतोपि पञ्चनिमिषाः पश्यामः हाँ। पश्यामः पश्यामः भवान् कुत्र अस्ति देहल्यां वा देहल्याम् अस्मि किमपि न करोमि भ्रमणं करोमि देहल्यां आगतमस्ति सीटेड् इत्यस्य आन्सर् के आगतमस्ति सीटेड् इत्यस्य आन्सर् के आगतमस्ति हाँ। अनन्तरं गतवर्षे प्रैमरि लेवेल् उत्तीर्णतां प्राप्तवान् गतवर्षे एतस्मिन् वर्षे अपर् प्रैमरि अपि जातं तत् चतुर् अधिक एकशतमस्ति अङ्कः बहु सम्यक् चतुरधिक एक चतुर् चतुर अधिक हम्म। एकशतस्य एकशतप्रश्नानाम् उत्तरं समीचीनमस्ति उत्तमं परन्तु भवान् तद् न लिखितवान् नेट् महोदय नेट् नेट् पञ्च अङ्कः अस्ति हाँ, नेट् लिखितवान् लिखितवान् आगच्छति इति परन्तु हाँ। न आगमिष्यति इति मन्ये हाँ। पुनः चेष्टां करोतु आगमिष्यति अग्रे कदाचित् <laughs> निश्चयेन आगच्छति इतोपि वदतु एतस्मिन् वर्षे अपि प्रयासं सम्यक् आसीत् तत्र श्रमं तु कृतवान् परन्तु भवतु नाम अग्रे पश्यामः भवतु नाम अग्रे आगमिष्यति कदाचित् नेट् भविष्यति कदाचित् आगच्छेत् आमां निश्चयेन বলছি আমাকে তুমি এটা খালি শিখিয়ে দিও আমি বলো হ্যাঁ বলো বলছি যে আমাকে শুধু খালি এইটা শিখিয়ে দিও আমি মানে অনলাইন পড়াতে গেলে ওই স্লাইড গুলো কিভাবে দেখাবো আর রেকর্ডিংটা কিভাবে করব আচ্ছা ঠিক আছে আর বাকিগুলো সব মোটামুটি হয়ে গেছে হ্যাঁ এইটুকুতে আমার অসুবিধা মানে স্লাইড গুলো আমি দেখাতে পারছি না স্লাইড গুলো আমার কাছে নেই ছিল হারিয়ে গেছে স্লাইড গুলো দিয়ে দিও আবার তোমাকে থাকলে আচ্ছা তুমি ইগুলো পারো এই তুমি তোমার গ্রুপে গেছো গুগল পেজে না গুগল পেজে জানি আমি গুগল গ্রুপ কি জানো না গ্রুপ দেখেছো না ওগুলো দেখিনি আর ব্যাকরণের পেজটা দেখেছো হ্যাঁ ব্যাকরণের পেজটা দেখেছি আর আমাকে একটা লিংকটা পাঠিয়েছিল আমি ওইটা খুলে দেখেছি আচ্ছা আচ্ছা হ্যাঁ কিন্তু যখন ধরো যখন পড়াবো এবার ওই স্লাইডগুলো আছে ওগুলো নিয়ে নিয়ে এসে ওগুলো দেখে দেখে পড়াতে হবে তো কারণ এটা সরাসরি পড়াচ্ছি না তো সহ সা এ সহ এ সা ওইগুলো তো বোঝাতে পারবো না না দেখালে স্লাইডগুলো হ্যাঁ হ্যাঁ স্লাইডগুলো হ্যাঁ, ভালোভাবে তৈরি করা আছে আমি দেখাচ্ছি দেখি আর এক দুজন আসে নাকি হ্যাঁ। আর ওরা যেগুলো আছে না ওরা তেমন আসেনি ক্লাসে মানে ওদেরকে ধাকিয়ে ধাকিয়ে আনা কষ্টকর খুব তো স্বরূপ হ্যাঁ, মারিয়া বললো তোমাদের দুজনকে দেখাতে হ্যাঁ বললো ওরা যদি না আসে তাহলে তোমাকে দেখাতে বললো আর সুকান্ত দাকে দেখাতে বললো তোমরা তোমাদের দুজনকে গ্রুপ গুগল গ্রুপ থ্রিতে অ্যাডিট করবে হ্যাঁ তো ওই জন্য ওটা হলে মোটামুটি পড়ানো যাবে পড়াতে সপ্তাহে একদিন পড়াতে এমন তো কিছুই নেই না নিজের ভালো জানা যাবে আর অভ্যাস হবে হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আর সব ফরেন কান্ট্রি থেকে তো ভালো লাগে পড়তে ভালো লাগবে হ্যাঁ ওটা শিখে নিলেই হয়ে যাবে দরকার নেই হ্যাঁ। হ্যাঁ, চলো একটা মধ্যে তাহলে দেখা যাবে পরে গোল গোল ঘুরছে না তুমি ভালো করে মানে স্ক্রিন হ্যাঁ ও তাহলে গোল গোল ঘুরছে হ্যাঁ হ্যাঁ ওই জন্য ইন্টারনেট এবার যেমন ফটোকে ছোট করার জন্য বড় করার জন্য তিনটা ফিঙ্গার ইউজ করে না ছোট করার জন্য বড় করার জন্য হ্যাঁ এবার তোমার স্ক্রিনে কমফোর্টেবল করার জন্য তুমি ছোট বড় করতে পারবো আঙুল দিয়ে তিনটা আঙুল দিয়ে আচ্ছা আচ্ছা চাপালে ছোট হয়ে যাবে চাপালে ছোটালে বড় করলে হয়ে যাবে है কিন্তু আমার তো ঘুরছে মোবাইলে कपड़ा से होते हैं আমার নেট বহুত স্লো চলছে হাই রে একটাই কাস্টমার পেলাম আমার কাছে থেকে যায় সাগর শুকাই যায় একটাই কাস্টমার পেলে কিন্তু কিন্তু নেটটা হয়ে গেল খুলছেই না জানা किं खादति अत्र किमपि नास्ति जलम् उष्णं कर्तुम् जलं उष्णं कृत्वा गच्छति चलतु चलतु किं करोति कृतवान् आपको पीना है वो तो गर्म चाहिए तो गर्म है शायद गर्म ही अभी ठंडा था आइए आइए चलिए गिलास में ले लीजिए पानी और वो दो थाली हाँ भोजन करेंगे ना थाली ले लीजिए तीन थाली ले लीजिए दो गिलास বলছি আমার নেট বহু স্লো চলছে বুঝলে আজকে আর হলো না মনে হচ্ছে তো দেখি আরো দু এক কাস্টমার পাই নাকি আরো কাস্টমার আসুক ততক্ষণে আমার নেটটা একটু ঠিকঠাক হয় তো ভালো ঠিক আছে হ্যাঁ। আচ্ছা কোথায় আছো আমি সম্বাদশালায় আছি সম্বাদ আছি হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ, না না সচিকান্ত আছে ওম প্রকাশ আছে জানো চেনো নাকি ও ওম প্রকাশকে মনে হয় চিনি হয়তো চিনবে হ্যাঁ, উত্তরপ্রদেশ থেকে ওম প্রকাশ জি আর উত্তরপ্রদেশ থেকে সচিতাকান্ত জি আর হ্যাঁ। একটা ভগিনী আছে কৃষ্ণা ভগিনী হ্যাঁ না চিনি না নতুন আছে এরা চিনি না চেনে না নতুন আছে হ্যাঁ। তো এই হচ্ছে ঘটনা আচ্ছা পুরনোদের মধ্যে মানে কেউ নেই তো এই জন্য পুরনোদের কেউ থাকলে সব পালাইছে <laughs> এক সময় আমরা রাজ করেছি এখন তোমরা রাজ করো হ্যাঁ হ্যাঁ আমি রাজ করতে আসিনি এখানে আমি নিজের কাজে জন্য এসেছি এক মাস থেকে থেকে পালাবো এখানে রাজ করবো মরবো না কি আমি আর আমার ইন্টারভিউ আছে সামনে দিল্লি দিল্লিতে একটা ইন্টারভিউ আছে ইগনুতে তারপরে তোমার হরিয়ানাতে আছে ভাবলাম যে বাড়ি যাবো আবার আসবো যাওয়া আসা টিকিট মিকিট পাবো না তাহলে দাঙ্গা ফাঙ্গা চলছে হিমাচলে গেছিলাম ইন্টারভিউ দিতে হলো না আচ্ছা না হয়ে যাবে তোমার হ্যাঁ তো ওই জন্য ছুটাছুটি করছি তাই জন্য আমি দিনেশ কুমার দিকে বললাম যে আমাকে দিল্লিতে এক মাস থাকার ব্যবস্থা করে দিন এবার এক মাসের মধ্যে ইন্টারভিউটা হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু দুর্ভাগ্য হলো না বুঝলি কি না তো আমার কি জানো তো জেনারেল কারণে তো ওই তোমার একাডেমিক স্কোর কমে যাচ্ছে যে তোমার ওই শর্ট লিস্টে আমি আউট হয়ে যাচ্ছি আর না হয়ে যাবে দাদা ভালো জায়গায় হবে তোমার না সে তো জানি হয়ে যাবে ওই জন্য চিন্তা করছি না কিন্তু এই এখন ঘুরে বেড়াচ্ছি বিহারে মানে ছিলাম ওখানে গেস্ট হিসাবে ছিলাম তো ওখানে স্টুডেন্ট নেই নেট লিখিনি এবার আচ্ছা এবার এবার জানি আমার ছুটে বেড়াতে হবে আমি সময় পাবো না পড়ার এই জন্য লিখিনি আর আমি দেখলাম যে নেটটা হলেও আমার হবে না কারণ আমার একাডেমি হ্যাঁ বলুন আচ্ছা আরে আমার দু তিন চার মাস এরকম করে জন্য আটকে আছে হ্যাঁ না ওই তো আমার তো ওরকম দুবার হ্যাঁ আমার ওরকম দু তিনবার হয়েছে এক মার্কের জন্য আমার দুবার আটকেছে এক মার্কের জন্য আসলে আমার একই সাথে ধরো সেমিস্টার এক্সাম থাকছে সেই সময় আমার ডিপ্লোমা এক্সাম থাকছে হিন্দি ডিপ্লোমা আবার সিটেটের এক্সাম ছিল আবার ইউপিটের এক্সাম ছিল আবার নেটের হ্যাঁ। এক্সাম এতগুলো একই সাথে একই সাথে সব হবে না হ্যাঁ, ঠিক আছে হয়ে যাবে চিন্তা নেই আর আমি দেখি ঘুরতে ঘুরতে কোথায় দাঁড়াই সিটের দুটো আমার ইম্পর্টেন্ট ছিল সিটের দুটো বের করে দিয়েছি বাস বাস আর চিন্তা নেই চিন্তা নাস্তি <laughs> এবার আশা করি ঈশ্বর সহায় থাকলে আগামীতে নেটও বের করে দেবো হ্যাঁ, হ্যাঁ হয়ে যাবে দাদা ঈশ্বর সহায় করবে নেট হয়ে যাবে দাদা নেটটা হয়ে যাবে তবে এম এর পরে পিএইচডি চান্স নাও আগামী তার নেটে শুধু নেট নেট চাকরি হবে না নেটটা হ্যাঁ, হয়ে গেলে পিএইচডি দিকে হ্যাঁ। ঢুকবা না হয় যদি এর মধ্যে কেবিএস বেরায় তাহলে পুরো কেবিএস এ উঠে কেবিএস চলে হ্যাঁ। যা আছে অ্যাপ্লাই তো করতে পারবে তুমি কিন্তু ওই পিএইচটা পেলে পিএইচটা অ্যাডমিশন নিয়ে নিবে মানে হ্যাঁ, হ্যাঁ আর এদিকে চাকরি পেলে করে ঢুকে যাবে যেমন ঢুকে চলছে চাকরি পেয়ে ঢুকে হ্যাঁ কারণ পরিবারের জন্য হ্যাঁ আমার ও এখন এখানে হ্যাঁ এখানে স্ক্রিনে দেখাচ্ছে তো হ্যাঁ ল্যাপটপ দেখাচ্ছে ল্যাপটপে তোমার ওই ইয়েটা দেখাচ্ছে কি বলে দেখাচ্ছে ফাইলগুলো দেখাচ্ছে তাহলে আমি কি দেখাবো দেখাও দেখাবে তো হ্যাঁ ছাত্রদের ছাত্রদের ইন্টারেস্টের উপর সব হ্যাঁ? এখন দেখতে পাচ্ছ অনলাইন দেখতে পাচ্ছ হ্যাঁ। দেখতে পাচ্ছ আমি মাউস নাড়াচ্ছি না ওটা দেখা যাচ্ছে মাউস নাড়াচ্ছি দেখতে পাচ্ছ না শুধু খুলেছে মাত্র তোমার ল্যাপটপের ওই না না তাহলে এত আমি তো মাউস পয়েন্টার সরাচ্ছি আমি স্লিট স্লাইড সরাচ্ছি বুঝতে পারছো হ্যাঁ স্লাইড হ্যাঁ, হ্যাঁ, স্লাইড আসেনি এখনো স্লাইড আসে নাই আরে এত স্লো কাজ করলে হবে না দাদা ফার্স্ট হ্যাঁ रसलुकं হ্যাঁ, हा বুঝলে নিত্য হ্যাঁ দাদা তুমি ওখানে ক্লাস নিয়েছো হ্যাঁ দাদা কেউ আসছে কিনা দেখো আমি ততক্ষণে ভোজন করে চলে আসছি হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ? বলো সংবাদশালায় ক্লাস ক্লাস নিচ্ছি মাঝে মাঝে হ্যাঁ হ্যাঁ বস থেকে তো সময় কাটবে না জেনে নিচ্ছি একটা করে আমি চলে যাবো বিহার চলে যাবো হ্যাঁ। তো তো আমি আচ্ছা, তুমি যাও খেয়ে নাও ঠিক আছে হুম হুম आपको चाहिए नहीं Давид, Давид, Давид, Давид, Давид, Давид, Давид, Давид, slow like it is, I will put the pieces and on here. Put up the mouth of going. Put up the pieces. ठीक है जाओ जब घुमा ठीक है आनंद से घुमा ठीक है ना করে কৃষ্ণ বাদে কি পাওয়া যায় এটা খোঁজ নিতাম Bilmeyen. Elini karar you,